ফেরেন কেন وأستغفرك وأتوب إليك الله جل جلاله মানুষ দুনিয়াতে সফলতা অর্জন করবে দিনের মাধ্যমে আর আখেরাত সফলতা অর্জন করবে দিনের মাধ্যমে বস্তুর মাধ্যমে কেউ সফলতা দুনিয়াতে অর্জন করতে পারে নিজে থেকে অন্য সফলতা অর্জন এরকম কোন ঘটনা বা কাহিনী উল্লেখ যখন সাত ব্যক্তি দুনিয়া সফলতা চায় তো তিন বিকল্প আর ওই তিন দিয়ে আমরা আর ওই তিন নবীরা তাদের চেষ্টার মাধ্যমে দুনিয়ার মানুষের ভিতরে প্রচেষ্টা প্রতিষ্ঠা করতে আর প্রতিষ্ঠা করতে গিয়ে এরকমও আসছে যে কোন নবী নিজের জাতকে কিন্তু আর কারণ প্রতিষ্ঠা করতে পারেন নাই বরং সারা জীবন চেষ্টাই তার জীবনের সাহায্য এই জন্য আদিকে আছে يأتي يوم القيامة مليم ليس معه أحد সর্বোত্তম নবীও কে আমাদের মাঠে আসবে যার সাথে একজনও উন্নত নেই বুঝা গেল নবী চেষ্টা করেন না এমন না চেষ্টা করবেন কিন্তু তার জীবনে প্রতিফলিত হয় নাই তার উপরে ইমান আসে নাই কারণ নতিজা আসলে কোন নবীর দিকে কোন নবীর জন্য নতিজা জরুরি না নতিজা হতে পারে নাও হতে পারে কিন্তু চেষ্টা নবীর জন্য জরুরি প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেক জমানায় আসছে আজকে আমার প্রত্যেক জমানার ভিতরে দিন জমিনে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের জীবনে প্রতিফলিত হয়েছে মানুষের আপসের চেষ্টার মাধ্যমে ও চেষ্টা ব্যতীত কোন যুগেই দিন মানুষের জীবনে প্রতিষ্ঠিত হয় নাই যে দিন আল্লাহ মানুষের জ্ঞান থেকে চান যেটা মানুষের সফলতার চাবি এজন্য প্রত্যেক দৌড়ে প্রত্যেক যুগে ইতিহাসের পৃষ্ঠা উঠাইলে দেখা যাবে কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো সম্প্রদায় কোনো না কোনো দল আল্লাহ দিনকে নিয়ে দাঁড়াইছেন আর ওই সময় ওই যুগের ব্যক্তিদের সমন্বয়ে তিন আবার হাদিসের ভিতরে আছে ইন্না লিরাব্বিকুম ফি ছিল আমাদের এই বরিশাল অঞ্চলে আমি আমার ছোটবেলা মুসলমানকে ছুটি করতে দেখি ছুটি করতে একটু সম্ভ্রান্ত পরিবার হলেই ধুতি পড়ত আর সে ধুতি কি দামি দামি ধুতি পড়ার স্টাইল কি দেখা যাবে স্ত্রী স্ত্রী রাখা আছে সবার নাম লাগে স্ত্রী কিন্তু আমার আমাদের মহিষের ঘরে রয়েছে সুফিদরা কিন্তু আমার ছিল কিন্তু আল্লাহর কিছু ব্যক্তি এদিকে পালাচ্ছে মানুষের জীবনে আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করবে আর আস্তে আস্তে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন হিন্দু আমার হিন্দু ধরে গেছে মুসলমান নামাজ আলহামদুলিল্লাহ আপনার মুসলমানের ঘরে দেখা হিন্দু আমার শেষ হয়ে উদ্দেশ্য রাত্রকে মেহান্ন করি প্রচেষ্টা চালাই মেরে মেরে দুস্থ মেরে দুস্থ মেরে দুস্থ মেরে দুস্থ জীবনের বিনিময় সবার জীবনের অক্লান্ত পরিশ্রম করতে বিনিময় আর সুখ শান্তিতে জলাঞ্জলি দেওয়ার বিনিময় যে উন্মতকে অস্তিত্ব আনবেন আর সেই দুধের মতিকে রেখা রেখে আমাদের চাই দেওয়ালির ভিতরে আছে ঘটে কিন্তু আমাদের চাই দেওয়ালের বাহিনী আর যদি চতুর্দিকে নজর চোড়াই তো দেখা যাবে চোখের পানির আর মুসলমানের দিলকে ব্যথায় ব্যথিত করার কারণ চতুর্দিকে যদি তাকানো হয় কোনো মুসলমানের জিন্দগির ভিতরে ওই আমল দেখা যায় না যে আমলের পথে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লামের চতুর ঠান্ডা হল যে আমলের দ্বারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার দিলের ভিতরে সান্ত্বনা পেয়েছেন দোস্ত আপনারা আমরা সবাই জানি দুই নামাজ আদায় জন্য সবচেয়ে বড় কষ্ট এটাও জানি দুই নামাজ যে পড়বে জান্নাতের ওয়াদা তার জন্য من صلى الفردين ذكر الجنة الدردين دخل الجنة من صلى الدردين ودخل الجنة من صلى الدردين ثم دخل الجنة من صلى الدردين فدخل الجنة এরকম কোন হাদিস আর পাচ্ছি হাদিস মনে হয় আপনার এরকমই আছে মান সাল্লাল ব্যাখ্যা জন্য কোন হরুপ করতে পারে নাই এখানে বোঝানোর বিষয় একটা মনে হয় কোন একটা নোকটা এখানে রাখা আছে আজকে যে দুই নামাজ পড়ার দ্বারা জান্নাতে ঢুকার ওয়ারা যে দুই নামাজ মোমেন্টের মোমেনের উপরে কষ্ট সাহিত্য না ওনার থেকে বলি যে তার উপরে কষ্ট সাহিত্য আজকে দেখি যে কতজন মানুষ চতুর্দিকে হ্যাঁ ওরা বিকৃত করতে সত্য কিন্তু কাজের জিনিস ওরা বিকৃত করে কাজের জিনিস বিকৃত করে দেয় যেগুলো আমাদের প্রয়োজন ওইগুলো সঠিক করা লাগবে কিন্তু বিকৃত করছে কোনগুলো যেগুলো রাজার দ্বারা ওরা ওদের জীবনকে সাফল্য করে চালাইতে পারবে না মঞ্চেই চালাইতে পারবে না ওইগুলো ওরা বিকৃত করছে কিন্তু যেইগুলো ওদের জীবন আমাদের মেহান্নকে সমানের মাধ্যমে যদি মাহমুদি আমার কাছে আলাদা হাত দাঁড়ায় তো হতে পারে ওই শহরে আলাদা যারা ছেলেগুলো মাদ্রাসা আছে বা ডাইনি মানে কিন্তু মাদ্রাসা আছে এদের উপরে মেহনত আমাদের চেষ্টার মাধ্যমে বাস্তবিক আমাদের এই জমিনে না হতো চতুর্দিক দিয়া বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের আমাদের জন্য বাংলাদেশের আর চলে গেছে যা আজকে আমরা মনে হয় ওনারা ওদের কিঞ্চিত ভোগ করে না কিঞ্চিত দেখে পুরো রাস্তাটা একমত আমার সাথে চাষকে দেখতেছি আমরা ওনারা মনে হয় দেখেন আমরা ভোগ করতেছি তাও ওনারা ভোগ করবেন ওনারা মনে অকল্যাণ করছিলাম পরিশ্রমের মাধ্যমে আর চতুর্মুখী চাপ আর হাত্যার মাধ্যমে এক ক্লাসের দুনিয়া যেটা খুব দাঁড়ায় Trinitara, every Roman way, Japula say you children, Japona say you will destroy it. Abrakadebe, আমাদের পরে জেনারেশন যারা আসবে কিছুই যদি না পায় নিদর্শনই যদি না থাকে ওনারা মনে হয় না আমাদেরকে রহমতুল্লাহ আলাই হিসাবে উচ্চারিত আমরা রহমতুল্লাহ আলাই হিসাবে উচ্চারিত হওয়া মনে হয় না comportarse de su iglesia.